মাসে আমাদের মা বোনেরা অসুস্থ থাকেন একটি নির্দিষ্ট সময়ে এটি একটি প্রাকৃতিক নিয়ম এটি একটি স্বাভাবিক বিষয় এই ব্যাপারে নবী সাল্লাহ সাল্লামের সময়ে আমাদের মায়েরা আমাদের উম্মাহাতুল মেনিন তারাও এরকম অসুস্থ থাকতেন সাহাবাই কেরাম তাদের স্ত্রীগণ এই রমাদান মাসে এরকম অসুস্থ থাকতেন তারা কিভাবে সিয়াম পালন করতেন সেই বিষয়টি দেখলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যায় আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করার জন্য বিভিন্ন ওষুধ আমরা গ্রহণ করে আমরা আমাদের নিয়মিত মাসিককে বন্ধ রেখে আমরা বেশি ফজিলত লাভ করতে চাই সিয়াম পালন করতে চাই কিন্তু আসলে ইসলামী শরীয়তে এইভাবে ওষুধ খেয়ে বন্ধ রেখে সিয়াম পালন করার অনুমতি দেওয়া হয় নাই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যেই কয়দিন একজন মা বোন অসুস্থ থাকবেন সেই কয়দিন ওই অসুস্থতার মধ্যেই তিনি সিয়াম পালন ছেড়ে দিবেন পরবর্তীতে তিনি এই সিয়ামগুলোর কাজা আদায় করে নেবেন সলাতের এই সময়ের মধ্যে কোনো কাজা করা লাগে না কিন্তু শুধুমাত্র সিয়ামের এবাদতটি পরবর্তীতে তাকে কাজা করে নিতে হয় অনেক সময় অনেক গর্ভবতী মা বোনদের থেকে প্রশ্ন আসে যে এই সময় সিয়াম পালন করলে সন্তানের ক্ষতি হইতে পারে তাহলে কি আমরা এই সময় ফিদিয়া দিয়ে দিব আসলে এই সময় ফিদিয়া দেওয়া যাবে না এই সময়ের সিয়াম পালন না করে পরবর্তীতে সেই সিয়ামকে কাজা করতে হবে সে রোজা কাজা করে নিতে হবে ফিদিয়া হলো ওই সমস্ত ব্যক্তির জন্য যারা এত অসুস্থ যে তারা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এত বৃদ্ধ যে তারা পরবর্তীতে শক্তিশালী হয়ে সুস্থ হয়ে সিয়াম পালন করবেন এই অবস্থা এই আশঙ্কা যাদের আর নাই তাদের জন্যই আল্লাপাক ফিদিয়ার ব্যবস্থা করেছেন সৌরা আল বাকারার একশত চুরাশি নম্বর আয়াত আল্লাপাক বলছেন ওয়া যারা সিয়াম পালন করতে সামর্থ্য না তাদের জন্য আল্লাপাক ফিদিয়া ব্যবস্থা করেছেন সেই ফিদিয়া হবে একজন মিসকিনকে খাবার দেওয়া সে খাবারের পরিমাণ আল্লাপাক নির্ধারণ করেন নাই এটি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নিজে যেমন খান নিজে যেই মানের খাওয়া দাওয়া করেন সেই মানের একজন মিসকিনকে খাওয়ানোর জন্য কিছু দেওয়া ফিদিয়া দেওয়া সদাকা দেওয়া এটাকেই কোরআনে কারিমের বাসায় ফিদিয়া বলা হয় অর্থাৎ অতি বৃদ্ধ অতি অসুস্থ তাদের জন্যই আল্লাপাক এই ফিদিয়ার ব্যবস্থা করেছেন কিন্তু যারা সাময়িক অসুস্থ কিছু সময়ের জন্য অসুস্থ তারা পরবর্তীতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তাদের জন্য এই সিয়ামের ফিদিয়ার ব্যবস্থা নয় ফিদিয়া শুধুমাত্র ওই ধরনের লোকদের জন্য আর যাদের সাময়িক অসুস্থতা তাদের আল্লাপাক সুস্থ করে দিবেন পরবর্তীতে তারা সেই সিয়ামের কাজা আদায় করে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা অনেককে আমরা দেখি সিয়াম পালন করার সামর্থ্য আছে কিন্তু তারপরেও তিনি ফিদিয়ে দিয়ে যাচ্ছেন তিনি হয়তো অনেক টাকা পয়সার মালিক তিনি একটা ছোটোখাটো অজুহাত নিয়ে সিয়াম পালন না করে রোজা না রেখে তিনি ফিদিয়া দিচ্ছেন যে ব্যক্তির ন্যূনতম সিয়াম পালন করার সামর্থ্য আছে সেই ব্যক্তির পক্ষে কোনো ক্রমেই ফিদিয়া দেওয়া বৈধ নয় তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে অবশ্যই রোজা রাখতে হবে ছোটোখাটো অজুহাতে ছোটোখাটো অসুস্থতায় সিয়াম ছেড়ে দেওয়ার কোনো শরীয়ত কোনো তাকে অনুমতি দেয় নাই এজন্য যতক্ষণ পর্যন্ত সিয়াম পালন করা সম্ভব ততক্ষণ সিয়াম পালন করে যেতে হবে যখন অসম্ভব হয়ে যাবে তখনই শরীয়ত সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়ারাব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু